কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে অধিকাংশ খ্রিস্টান তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান সে হিন্দু কারণ তার বাবা হিন্দু অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরে উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্যও না এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে সেটা লা ইলাহা কোনো ইলা নাই আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যা আমি করবো ইনশাল্লাহ অন্য মুসলিমদের ক্ষেত্রে অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে লা ইলাহা আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ তারপর মোহাম্মদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে যেমন ধরেন যদি বলি এটা একটা কলম আপনি যদি বলেন এটা কলম না তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে যদি কলমের সংজ্ঞাটা না জানেন বলতে পারবেন না এটা কলম না এখন পরিষ্কার আমার সাথে একমত কি না আমি যদি বলি এটা কলম আপনি যদি বলেন কলম না তাহলে আপনাকে কলমের সংখ্যাটা জানতে হবে অন্যথায় এটা কলম না এটা বলা অযৌক্তিক একজন চালাক লোক বলল না ভাই জাকির আমি ওই বিষয়টা জানি যদিও আমি কলমের সংজ্ঞা জানি না আমি বলতে পারি এটা কলম না আমি জানি এটা বই তাহলে কেন কলমের সংজ্ঞা জানতে হবে আমি বলি ঠিক আছে আপনি কি বইটা সম্পর্কে জানেন বললো হ্যাঁ আমি বলি এটা একটা কিতাব সে বলল এটা কিতাব না সে বইয়ের সংজ্ঞা জানে কিতাবের সংজ্ঞাটা জানে না কিতাব আরবি শব্দ আর বাংলায় হচ্ছে বই যদি আমি বলি এটা কলম আসলে কলমের সংজ্ঞাটা জানা জরুরি এটা কি সেটা জানার চেয়ে একইভাবে যদি কেউ বলে কোনো ঈশ্বর নেই প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি তারা সংজ্ঞা দেয় যা দেখে তার ভিত্তিতে ঈশ্বর মিথ্যে কথা বলে ঈশ্বরকে পরাজিত করা যায় ঈশ্বরকে হত্যা করা যায় তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা ঈশ্বরকে পরাজিত করা যায় ঈশ্বরকে হত্যা করা যায় ঈশ্বর মরতে পারে ঈশ্বরের খাবার প্রয়োজন হয় তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান করে কারা তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে লা ইলাহা একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে তাহলে তো আমিও প্রত্যাখ্যান করব এমন ইসলাম কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম ইসলাম বৈজ্ঞানিক ধর্ম ইসলাম মানবাধিকার দেয় ইসলাম নারীর অধিকার দেয় আমি কি করব আমি বলবো তুমি যে ইসলাম দেখেছো তা প্রত্যাখ্যান করা উচিত তবে আসল ইসলাম হচ্ছে আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরব একইভাবে যখন এই লোকগুলো মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ঈশ্বরের ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবাহতালার সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে এটা সুরা এখলাস অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ এবং চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এবং কোনো কিছুই তার মতো না এটা হলো চার সংজ্ঞা আল্লাহ সুবাহ কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর যদি ওই ব্যক্তি চাল্লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে প্রথম হচ্ছে বলো তিনি আল্লাহ একা দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেন কোনো কিছু তার মতো না অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর চলুন ভগবান রজনীশকে সুরায় ক্লাস দিয়ে পরীক্ষা করি এক লোক আমাকে বলল প্রশ্নোত্তর পর্বে যে ভাই জাকির আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর আমি বলেছি কিছু মানুষ বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর চলুন তাকে সুরাই ক্লাস দিয়ে আমরা পরীক্ষা করে দেখি প্রথম হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান রজনীশ কি একক ছিল সে কি একাই নিজেকে ঈশ্বর দাবি করেছিল শত শত আছে যারা ঈশ্বর দাবি করেছিল শুধু এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছিল সে একক না রজনীশ ভক্তরা হয়তো বলবে না একক ছিল সে ইউনিক চলুন দ্বিতীয় পরীক্ষায় যায় আল্লাহ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল আমরা রজনীশের জীবনী পড়লে জানতে পারি সে বলেছে তার অসুখ ছিল হাঁপানি পিঠের ব্যথা ডায়াবেটিস মেলাইটিস চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর হাঁপানিতে ভোগে পিঠের ব্যথা ডায়াবেটিস মেলাইটিসে ভোগে তৃতীয় পরীক্ষা হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে পরবর্তীতে উনিশশো সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে যার নাম রজনীশপুরাম পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করল রজনীশ অভিযোগ করল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায় চিন্তা করেন সর্বশক্ত ঈশ্বরকে স্লো পয়জন করা হয় পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে সেখানে তার আশ্রম আছে নাম অশো কমিউন আপনারা সেখানে গেলে দেখবেন যদি তার সমাধিতে যান সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ অশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে আর গ্রিসের আর্ট বিশপ বলেছেন যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেব শেষ পরীক্ষা বললাম যে কুল্লাউ কুফান আজ তার মতো আর কিছুই নাই আর এটা এমন পরীক্ষা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ পাশ করতে পারবে না যখনই সর্বশক্তিমান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 ছিল দুটো চোখ ছিল একটা নাক দুটো হাত ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করলে সে আর ঈশ্বর না ولم يكن له كفوا احد اقرأ أخيا ورتل القرآن আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন peace TV Bangla Marriage or divorce?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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করে উন্নতি সাধনের জন্য তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে জাহাঙ্গীর আব্দুর রাজাক শেখ খান মুফতি কাজী ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ ও চূড়ান্ত ধর্ম ইসলাম রিজিক দাতা মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের তিনি রব আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার পরিবার বোঝেন জীবনের বার্তা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن অন্যথায় আল্লাহ কোরআনে বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ বলো আল্লাহ আর রহমান বলো যে নামেই তাকে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা সুন্দর নাম হতে হবে মনে কোনো ছবি ভাসবে না আল্লাহর দেওয়া নাম হতে হবে সেটা এই কথা সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ ছাড়াও উল্লেখ আছে সুরা আরফ অধ্যায় সাত আয়াত একশো আশি সুরা তাহা অধ্যায় বিশ আয়াত আট এছাড়াও সুরা হাসর অধ্যায় উনষাট আয়াত চব্বিশে বলা হয়েছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম অনেক নাস্তিক যারা বিজ্ঞানে বিশ্বাস করে এই যুক্তির সবগুলো হয়তো তাদের সম্পূর্ণ তুষ্ট করবে না অনেক নাস্তিক যারা বলে বিজ্ঞান হলো মানদণ্ড তাদের মতে বিজ্ঞান সম্পূর্ণ তাহলে চলুন এই সকল নাস্তিকদের কাছে প্রমাণ করি আল্লাহ সোহানতালার অস্তিত্ব যদি আমি জানি যে এই নাস্তিক বিশ্বাস করে বিজ্ঞানে ধন্যবাদ জানিয়ে তাকে বলবো সহজ একটা প্রশ্ন যে ধরেন একটা যন্ত্র আছে একটা মেশিন যেটা সম্পর্কে পৃথিবীর কেউ আগে জানতো না যদি আপনার সামনে মেশিনটা আনা হয় আর যদি বলা হয় প্রথম কে বলতে পারবে এই মেশিনটার গঠন সম্পর্কে নাস্তিক কিছুক্ষণ চিন্তা করে হয়তো বলবে কে আপনাকে এই মেশিনের গঠন সম্পর্কে বলবে পৃথিবীর কেউ আগে এই মেশিনটা দেখেনি পৃথিবীর কেউ এটা সম্পর্কে জানে না সে আপনাকে বলবে মেশিনের সৃষ্টিকারী বা বলবে মেশিনের স্রষ্টা হয়তো বলবে আবিষ্কারক বা উৎপাদনকারী অথবা ম্যানুফ্যাকচারার সে যাই বলুক তা কিছুটা একই রকম হবে হয় স্রষ্টা ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী সৃষ্টিকারী আবিষ্কারক একই কথা এই উত্তরটা মনে রাখুন সৃষ্টিকারীকে স্রষ্টা যদি বলে অন্য কারো কাছে বা গবেষণাকারীর কাছে বললে হয়তো জানতে পারবে সেটা পরের বিষয় আপনি নাস্তিককে বলেন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো সে হয়তো বলবে এটা ছিল প্রথমে একটা ঘোলাটে আচ্ছাদন তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিগ ব্যাং যার দ্বারা জন্ম হলো তারা চাঁদ সূর্য এবং পৃথিবী যেখানে বাস করছি এটা সে বিগ ব্যাং বলে তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে পৃথিবীর সৃষ্টি বিগ ব্যাং এর ব্যাপারে হয়তো বলবে প্রায় পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে এই বিষয়টা যা তুমি বলছো বিগ ব্যাং এর ব্যাপারে এটা কোরআন বলছে চোদ্দশো বছর আগে সুরা আম্বিয়া অধ্যায় একুশ এক তিরিশে আল্লাহ তালা বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাজিনা কাফরু অবিশ্বাসের কি দেখে না কান রতকান যে আকাশমন্ডলী ও পৃথিবী একত্রিত ছিল বিস্ফোরণের মাধ্যমে পৃথক করেছি আপনি বিগ ব্যাং সম্পর্কে যা বলছেন এ কথা কোরআনে বলেছে চোদ্দশো বছর আগে কোরআনে এসব কথা কে বলেছে সে বলবে হতে পারে এটা ধারণা বা কেউ লিখেছিল সমস্যা নেই তর্ক করছি না পরের প্রশ্নে যাই পৃথিবীর আকৃতি কি আপনাকে বলবে লোকজন আগে ভাবত যে পৃথিবী চ্যাপটা আর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার আপনি তাকে বলুন কোরআন বলছে সুরা নাজিয়াত অধ্যায় উনআশি আয়াত তিরিশ আমি পৃথিবীকে ডিম্বাকৃতি করে বানিয়েছি আরবি শব্দ দাহাহা এর একটা মানে হচ্ছে প্রসারণ পৃথিবী প্রসারিত আরেকটা অর্থ যার মূল শব্দ এসেছে আরবি দুইয়া থেকে যার অর্থ একটা ডিম আর আমরা এখন জানি যে পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না পোল থেকে কিছুটা চ্যাপটা আর কেন্দ্র থেকে কিছুটা সরু এটা হচ্ছে ভূগোলাকৃতির কিছুটা ডিমের মতো আর আরবি শব্দ দুইয়া স্বাভাবিক ডিমকে বোঝায় না এটা বিশেষ করে উটপাখির ডিমকে বোঝায় যদি উটপাখির ডিমের আকৃতি দেখে থাকেন ডিমটা আবার হয় ভূগোল আকৃতির চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে পৃথিবীর এই আকৃতির কথা কে এটা বলেছে সে আপনাকে বলবে আপনাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম খুব জ্ঞানী লোক ছিলেন তর্ক করছি না আবার বলছি চাঁদের আলো তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো নাস্তিক আপনাকে বলবে আগে ভাবতাম যে চাঁদের আলো নিজস্ব আলো কিন্তু এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো না এটা প্রতিফলিত আলো কখন তুমি জানলে সে বলবে আমরা জানিছি সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কোরআন বলছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত একষট্টি যে প্রশংসা তার যিনি আকাশে তারকারাজি স্থাপন করেছেন তার মধ্যে সূর্য শামস যার নিজস্ব আলো আছে আর চাঁদ যা ধার করা আলো সূর্যের আরবি শব্দ হচ্ছে শামস এর আলোকে আরও বলা হয় সিরাজ ওয়াহাজ মানে টর্চ বা জ্বলন্ত বাতি চাঁদকে আরবিতে বলা হয় কামার এর আলোকে বলা হয় মুনির বা নূর মুনির মানে ধার করা আলো আর নূর মানে প্রতিফলিত আলো চাঁদের আলোকে কোথাও বলা হয় না ওয়াহাজ বা সিরাজ সব সময় বলা হয় নূর বা মুনির ধার করা আলো বা প্রতিফলিত আলো চোদ্দশো বছর আগে কে না এসব কথা বলেছে দেখবেন থেমে যাবে উত্তরের অপেক্ষা করবেন না বলে যান যখন আমি স্কুলে ছিলাম তখন শিখেছি যে সূর্য ঘোরে তবে এটা স্থির এর নিজস্ব কক্ষে নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তেত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকে আপন কক্ষপথে ঘুরছে আরবি শব্দ ইয়াসবাহন মানে চলন্ত দেহের গতি যদি এটা সৌরজগৎকে বোঝায় তার মানে সূর্য এবং চন্দ্র আবর্তন ছাড়াও ঘুরছে তার নিজস্ব কক্ষপথে এখন বিজ্ঞান আমাদের বলে যে সূর্যের প্রায় ২৫ দিন সময় লাগে একবার ঘুরে আসতে চিন্তা করেন স্কুলে যা শিখেছি স্কুল শেষ করেছি উনিশশো সালে সূর্য স্থির চোদ্দশো বছর আগে কোরআন বলেছে সূর্য ঘোরে আমার বিজ্ঞান বইয়ে আছে সূর্য স্থির এখন জানা গেছে যে সূর্য ঘোরে তাকে জিজ্ঞেস করেন কে সব বলেছে দেখবেন চুপ করে থাকবে কিছু সমালোচক হয়তো বলবে এটা তেমন কিছু না যে কোরআন জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলছে কারণ আরবরা জ্যোতির্বিদ্যা খুবই উন্নত ছিল আমি মানি যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তবে এটাও মনে করিয়ে দিচ্ছি যে কোরআন নাজিলের শত বছর পরের ঘটনা আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল সুতরাং তারা জ্যোতির্বিদ্যা শিখেছিল কোরআন থেকে অন্য কোন উৎস থেকে নয় পানিচক্রের ব্যাপারে যখন নাস্তিককে বলবেন তাকে পানিচক্রের ব্যাপারে বলেন সে বলবে যে পানি বাষ্প হয় সমুদ্র থেকে তারপর মেঘ হয় মেঘ আকাশে ভেসে বেড়ায় আর বৃষ্টি হয়ে পড়ে এভাবে পানি আবার পুনঃস্থাপিত হয় তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে সে আপনাকে বলবে পনেরোশো সালে যখন স্যার বার্নার্ড প্যালেসি পানিচক্রের ব্যাপারে কথা বলেন প্রথমবারের মতো পনেরোশো সালে আবার বলেন যা তুমি পনেরোশো সালে জেনেছ মাত্র একশো বছর আগে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে কোরআন বলছে পানি সমুদ্র থেকে বাষ্প হয় মেঘে পরিণত হয় মেঘ আকাশে ভেসে বেড়ায় আবার বৃষ্টিরূপে পতিত হয় তারপর পানি জমা হয় পানি চক্রের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিস্তারিতভাবে অনেক জায়গায় সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একুশ সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত চব্বিশ সুরা হিজর অধ্যায় পনেরো আয়াত বাইশ সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত আঠারো সুরা রুম অধ্যায় তিরিশ আয়াত আটচল্লিশ সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত তেতাল্লিশ আরও আছে সুরা নাবা অধ্যায় চুয়াত্তর আয়াত বারো থেকে চোদ্দ বলা হয়েছে সুরা আরফ অধ্যায় সাত আয়াত সাতান্ন সুরা রদ অধ্যায় তেরো আয়াত সতেরো উল্লেখ আছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত আটচল্লিশ উনপঞ্চাশ আরও আছে সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত চৌত্রিশ আরও আছে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত নয় আরও আছে সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত পাঁচ সুরা কাফ অধ্যায় পঞ্চাশ আয়াত নয় এবং দশ সুরা ওয়াকিয়া অধ্যায় ছাপান্ন আয়াত সাতষট্টি থেকে সত্তর আরো আছে সুরা তারিখ অধ্যায় ছিয়াশি আয়াত এগারো এভাবে আমি শুধু যেতেই থাকবো কোরআন থেকে শুধু উদ্ধৃতি দেওয়া যাবে যেগুলো কেবল পানিচক্র নিয়েই কথা বলছে কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে কে কোরআনের চোদ্দশো বছর আগে এসব বলেছে কোনো উত্তর দেবে না ঠিক আছে বলে যান কোরআন ভূগোল নিয়ে বলছে ভূতত্ত্ববিদরা বলে পৃথিবীর পুরুত্ব তিন মাইল সবচেয়ে গভীরের স্তর গরম এবং তরল মাঝের স্তরটা কিছুটা পাতলা তবে এক থেকে বিশ মাইলের মতো হবে আর এখানে ভূমিকম্পের সম্ভাবনা সেটার কারণ হচ্ছে ভাঁজ সংক্রান্ত যার কারণে পর্বত সৃষ্টি হয় আর পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে আল্লাহ বলেছেন কোরআনে পবিত্র কোরআনে বলা হয়েছে সুরা নাবা অধ্যায় আটাত্তর আয়াত সাত এবং আট আল্লাহ বলেন আমি পৃথিবীকে করেছি সমতল আর পর্বত সমূহকে খুঁটি যে কথা বিজ্ঞান আজ বলছে একই কথা বলা হয়েছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একত্রিশ যে আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বত না হলে পৃথিবীতে হেলে যেত সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আগে আমরা জানতাম যে দুই ধরনের পানি রয়েছে নোনা পানি আর মিষ্টি পানি কিন্তু কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত তিপান্ন যে তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটি মিষ্ট সুপেয় অন্যটি লোনা তিক্ত যদিও পাশাপাশি প্রবাহমান একে অন্যের সাথে মিশে যায় না এক অন্তরায় আছে অনতিক্রম্য ব্যবধান কিন্তু অন্তরায় অনতিক্রম্য ব্যবধান বলতে কোরআন এখানে কি বুঝিয়েছে আমরা জানি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সক্রিয়তা হারিয়ে ফেলে একত্রিত হয়ে যায় মিশে যায় প্রবাহের সাথে এই একত্রিত হয়ে যাওয়ার স্থানটাকে কোরআনে বলা হয়েছে অন্তরায় বার্জাক কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে কোরআন বায়োলজি নিয়েও বলছে এটা হচ্ছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশে আমি প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে তবু কি তারা বিশ্বাস করবে না আরবের মরুভূমিতে কে বিশ্বাস করত যে সবকিছু পানি থেকে সৃষ্টি এখন বিজ্ঞান আমাদের বলছে প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان আল কোরআন করিম করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে এই আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার